ইবনু উমর রদিয়াল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের আগের যুগের লোকদের মধ্যে তিনজন লোক ছিল তারা পথ চলছিল হঠাৎ তাদের বৃষ্টি পেয়ে গেল তখন তারা এক গুহায় আশ্রয় নিল অমনি তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তাদের একজন অন্যদেরকে বললেন বন্ধুগণ আল্লাহর কসম এখন সত্য ব্যতীত কিছুই তোমাদেরকে রেহাই করতে পারবে না কাজেই এখন তোমাদের প্রত্যেকের সেই জিনিসের উসেলায় দোয়া করা দরকার যে সম্পর্কে জানা রয়েছে যে এ কাজটিতে সে সত্যতা আছে তখন তাদের একজন দোয়া করলেন হে আল্লাহ আপনি জানেন যে আমার একজন মজদুর ছিল সে এক ফারাক চাউলের বিনিময়ে আমার কাজ করে দিয়েছিল পরে সে মজুরি না নিয়ে চলে গিয়েছিল আমি তার এ মজুরি দিয়ে কিছু একটা করার ইচ্ছা করলাম এবং কৃষি কাজে লাগালাম এতে যা উৎপাদন হলো তার বিনিময়ে আমি একটি গাভী কিনলাম সেই মজদুর আমার নিকট এসে তার মজুরি দাবি করল আমি তাকে বললাম এ গাভীটির দিকে তাকাও এবং তা হাঁকিয়ে নিয়ে যাও সে জবাব দিল আমার আপনার নিকট মাত্র এক ফারাক চালই পাওনা আমি তাকে বললাম গাভীটি নিয়ে যাও কেননা সেই এক ফারাক দ্বারা যা উৎপাদিত হয়েছে তারই বিনিময়ে এটি কেনা হয়েছে তখন সে গাভীটি হাঁকিয়ে নিয়ে গেল আপনি জানেন যে আমি তা একমাত্র আপনার ভয়েই করেছি তাহলে আমাদের হতে সরিয়ে দিন তখন তাদের নিকট হতে পাথরটা কিছুটা সরে গেল তাদের আরেকজন দোয়া করল হে আল্লাহ আপনি জানেন যে আমার মা বাপ খুব বৃদ্ধ ছিলেন আমি প্রতি রাতে তাদের জন্য আমার বকরির দুধ নিয়ে তাদের নিকট যেতাম এক রাতে তাদের নিকট যেতে আমি দেরি করে ফেললাম অতপর এমন সময় গেলাম যখন তারা দুজনে ঘুমিয়ে পড়েছেন এদিকে আমার পরিবার পরিজন ক্ষুধার কারণে চিৎকার করছিল আমার মাতা পিতাকে দুধ পান না করানো পর্যন্ত ক্ষুধায় কাতর আমার সন্তানদেরকে দুধ পান করেনি কেননা তাদেরকে ঘুম হতে জাগানোটি আমি পছন্দ করিনি অপরদিকে তাদেরকে বাদ দিতেও ভালো লাগেনি কারণ এ দুধটুকু পান না করলে তারা উভয়ই দুর্বল হয়ে যাবেন তাই আমি ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম আপনি জানেন যে এ কাজ আমি করেছি একমাত্র আপনার ভয়ে তাই আমাদের হতে সরিয়ে দিন অতপর পাথরটি তাদের হতে আরেকটু সরে গেল এমনকি তারা আসমান দেখতে পেল অপর ব্যক্তি দোয়া করল হে আল্লাহ আপনি জানেন যে আমার একটি চাচাতো বোন ছিল সবচেয়ে সে আমার নিকট অধিক প্রিয় ছিল আমি তার সঙ্গে বাসনা করছিলাম কিন্তু সে একশো দিনার প্রদান ছাড়া ওই কাজে রাজি হতে চাইল না আমি স্বর্ণমুদ্রা অর্জন চেষ্টা আরম্ভ করলাম এবং তা অর্জনে সমর্থ হলাম অতপর কথিত মুদ্রাসহ তার নিকট উপস্থিত হয়ে তাকে তা অর্পণ করলাম সেও তার দেহ আমার জন্য অর্পণ করল আমি যখন তার দুই পায়ের মাঝে বসে পড়লাম তখন সে বলল আল্লাহকে ভয় করো অন্যায় ও অবৈধভাবে পবিত্র ও রক্ষিত আব্রুকে বিনষ্ট করো না আমি তৎক্ষণাৎ সরে পড়লাম ও স্বর্ণমুদ্রা ছেড়ে আসলাম হে আল্লাহ আপনি জানেন যে আমি প্রকৃতই আপনার ভয়ে তা করেছিলাম তাই আমাদের রাস্তা প্রশস্ত করে দিন আল্লাহ সংকট দূরীভূত করলেন তারা বের হয়ে আসলো